পাক পাখালির গান শুনিয়া আকাশ পানে দেখি জ্যোৎস্না রাতে চাঁদের আলো করে উকি ঝুঁকি মৌমাছিরা গুনগুনিয়ে গাইছে মধুর গান ফুলগুলো হেলে দুলে ছড়ায় তাদের ঘ্রা পাক পাখালির গান শুনিয়া আকাশ পানে দেখি জ্যোৎস্না রাতে চাঁদের আলো করে উকি ঝুঁকি মৌমাছিরা গুনগুনিয়ে গাইছে মধুর গান ফুলগুলো হেলে দুলে ছড়ায় তাদের ঘ্রা পাক পাখালির গান শুনিয়া আকাশ পানি দেখি জ্যোৎস্না রাতে চাঁদের আলো করে ইউকি ঝুঁকি মৌমাছিরা গুনগুনিয়ে গাইছে মধুর গান ফুলগুলো হেলে দুলে ছড়ায় তাদের ঘ্রাণ বিশ্বপ্রভু বিশ্বপ্রভুর সৃষ্টি যে কতই না সুন্দর কি যে মনোহর আহা কি যে মনোহর কি যে মনোহর আহা কি যে মনোহর পাক পাখালির গান শুনিয়ার আকাশ পানি দেখি জুসনা রাতে চাঁদের আলো করে ইউকি ঝুঁকি মৌমাছিরা গুনগুনিয়ে গাইছে মধুর গান ফুলগুলো হেলে দুলে ছড়ায় তাদের গান বিশ্বপ্রভু বিশ্ব বিশ্বপ্রভুর সৃষ্টি যে কতই না সুন্দর কি যে মনোহর আহা কি যে মনোহর কি যে মনোহর আহা কি যে মনোহর খাল বিলার নদী নালা চলছে বাকে বাকে ঘুরে ফিরে মিশে আবার সাগরের বুকে মিষ্টি পানি লোনা পানি পানির কত ধরন নানা রঙের মাছ পানিতে করছে বিচরণ খাল বিল আর নদী নালা চলছে বাঁকে বাঁকে ঘুরে ফিরে মিশে আবার সাগরের বুকে মিষ্টি পানি লোনা পানি পানির কত ধারণ নানা রঙের মাছ পানিতে করছে বিচরণ সব কিছু গড়েছেন তিনি আজব কারিগর কি যে মনোহর আহা কি যে মনোহর কি যে মনোহর আহা কি যে মনোহর পাক পাখালির গান শুনি আর আকাশ পানে দেখি জ্যোৎস্না রাতে চাঁদের আলো করে ঝুঁকি ঝুঁকি মৌমাছিরা গুনগুনিয়ে গাইছে মধুর গান ফুলগুলো হেলে দুলে ছড়ায় তাদের ঘ্রাণ বিশ্বপ্রভু বিশ্বপ্রভুর সৃষ্টি যে কতই না সুন্দর কি যে মনোহর আহা কি যে মনোহর কি যে মনোহর আহা কি যে মনোহর কি যে থোকায় থোকায় জনক জলে পালন্য সাজানো গোছানো সবই তার সারায় ধন্য তোমার প্রেমে কোকিল ডাকে কুহু কুহু রবে আল্লাহু আল্লাহু বলি তাই তোমরা সবে থোকায় থোকায় জনক জলে পালন্য সাজানো গোছানো সবই তার সারায় ধন্য তোমার প্রেমে কোকিল ডাকে কুহু কুহু রবে আল্লাহু আল্লাহু বলি তাই তোমরা সবে সব কিছু গড়েছ তুমি আজব কারিগর কি যে মনোহর আহা কি যে মনোহর কি যে মনোহর আহা কি যে মনোহর পাক পাখালির গান শুনিয়া আকাশ পানি দেখি জুসনা রাতে চাঁদের আলো করে ইউকি ঝুঁকি মৌমাছিরা গুনগুনিয়ে গাইছে মধুর গান ফুলগুলো হেলে দুলে ছড়ায় তাদের গান বিশ্বপ্রভু বিশ্বপ্রভুর সৃষ্টি যে কতই না সুন্দর কি যে মনোহর আহা কি যে মনোহর কি যে মনোহর আহা কি যে মনোহর কি যে মনোহর আহা কি যে মনোহর কি যে মনোহর আহা কি যে মনোহর কি যে মনোহর আহা কি যে মনোহর